ষষ্ঠ অধ্যায় জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্র জয়তি জয়তি ভিত্তস্তস্য বিশেষমূর্তের জয়তি জয়তি নৃত্যম তস্য সর্বপ্রিয়াণাম জয় জয় জগত জীবন গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব জয় জয় জগত মঙ্গল বিশ্বম্ভর জয় জয় যত গৌর চন্দ্রের কিঙ্কর জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন জয় দামোদর স্বরূপের প্রাণ ধন জয় রূপ সনাতন প্রিয় মহাশয় জয় জগদীশ গোপীনাথের হৃদয় জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ জীব প্রতি প্রভু শুভ দৃষ্টিপাত হেন মতে নিত্যানন্দ সঙ্গে গৌরচন্দ্র ভক্তগণ লইয়া করে সংকীর্তন রঙ্গ এখনে শুনহ তের আগমন মধ্যখণ্ডে যে মতে হইল দর্শন একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে রামায়েরে আজ্ঞা করিলেন পূর্ণ রসে চলহ রামাই তুমি অদ্বৈতের বাস তার স্থানে কহ গিয়া আমার প্রকাশ যার লাগি করিলা বিস্তর আরাধন যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন যার লাগি করিলা বিস্তর উপবাস সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ ভক্তিযোগ বিলাইতে তার আগমন আপনে আসিয়া ঝাট করো বিবর্তন নির্জনে কহিও নিত্যানন্দ আগমন যে কিছু দেখিলা তারে কহিও কথন আমার পূজার সর্ব উপহার লইয়া ঝাট আসিবারে বল শাস্ত্রিক হইয়া শিবাস অনুজ রাম আজ্ঞা শিরে ধরি সেই ক্ষণে চলিলা সঙ্গরি হরি হরি আনন্দে বিহবল পথ না জানে রামাই শ্রীচৈতন্য আজ্ঞা লই গেলা সেই ঠাই আচার্যের নমস্করি রামাই পণ্ডিত কহিতে না পারে কথা আনন্দে পূর্ণিত সর্বজ্ঞ অদ্বৈত ভক্তিযোগের প্রভাবে আইল প্রভুর আজ্ঞা জানিয়াছে আগে রামাই দেখিয়া হাসি বলেন বচন বুঝি আজ্ঞা হইল আমা নিবার কারণ কর জোর করি বলে রামায় পণ্ডিত সকল জানিয়াছ চলহ তরিত আনন্দে বিহবল হইয়া আচার্য গোসাই হেন নাহি জানে দেহ আছে কোন ঠাই কে বুঝয় অদ্বৈতের চরিত্র গহন জানিয়াও নানা মত কর এ কথন কোথা বা গোসাই আইলা মানুষ ভিতরে কোন শাস্ত্রে বলে নদী আয় অবতরে মোর ভক্তি বৈরাগ্য আধ্যাত্ম জ্ঞান মোর সকল এ শ্রীনিবাস ভাই তোর অদ্বৈতের চরিত্র রামাই ভালো জানে উত্তর না করে কিছু হাসে মনে মনে এই মতো অদ্বৈতের চরিত্র অগাধ সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাধ পুনঃ বলে কহ কহ রামায় পণ্ডিত কি কারণে তোমার গমন আচম্বিত বুঝিলেন আচার্য হইলা শান্তচিত তখন কান্দিয়া কহে রামাই পণ্ডিত যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন যার লাগি করিলা বিস্তর আরাধন যার লাগি করিলা বিস্তর উপবাস সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ ভক্তিযোগ বিলাইতে তার আগমন তোমার এসে আজ্ঞা করি বারে বিবর্তন সরঙ্গ পূজার বিধি যজ্ঞ সজ্জ লয়া প্রভুর আজ্ঞায় চলো সস্ত্রিক হইয়া নিত্যানন্দ স্বরূপের হইল আগমন প্রভুর দ্বিতীয় দেহ তোমারও জীবন তুমি সে জানহ তারে মুই কি কহিমু ভাগ্য থাকে মোর তবে একত্র দেখিমু রামায়ের মুখে যবে এতেকে শুনিলা তখনে তুলিয়া বাহু কান্দিতে লাগিলা কান্দিয়া হইলা মূর্ছা আনন্দ সহিত দেখিয়া গণ হইলা বিস্মিত ক্ষণেকে পাইয়া বাহ্য করে হুঙ্কার আনিলু আনিলু বলে প্রভু আপনার মোর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া এত বলি কান্দে পুনঃ ভূমিতে পড়িয়া অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন্মাতা প্রভুর প্রকাশ শুনেই কান্দে আনন্দিতা অদ্বৈতের তনয় অচ্যুতানন্দ নাম পরম বালক সেহ কান্দে অবিরাম কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে অনুচর সব বেড়ি কাঁদে চারিভিতে ভিতে কেবা কোন দিকে কাঁদে নাহি পরাপর কৃষ্ণ প্রেমময় হইল অদ্বৈতের ঘর স্থির হয় অদ্বৈত হইতে নারে স্থির ভাবাবেশে নিরবধি দোলায় শরীর রামায়েরে বলে প্রভু কি বলিলাম রে রামাই বলেন ঝাট চলিবার তরে অদ্বৈত বলে শুনো রামাই পণ্ডিত মোর প্রভু হন তবে মহার প্রতীত আপন ঐশ্বর্য যদি মহারে দেখায় শ্রীচরণ তুলি দেই মহার মাথায় তবে সে জানিমু মোর হয় প্রাণনাথ সত্য সত্য এই মুই কহিলু তোমাত রামাই বলেন প্রভু মুই কি কহিমু যদি মোর ভাগ্যে থাকে নয়নে দেখিমু যে তোমার ইচ্ছা প্রভু সেই সে তাহার তোমার নিমিত্ত প্রভু এই অবতার হইলা অদ্বৈত তুষ্ট রামের বচনে শুভযাত্রা উদ্যোগ করিলা ততক্ষণে পত্নীরে বলিলা ঝাট হও সাবধান লইয়া পূজার সহ্য চলো আগুয়ান পতিব্রতা সেই চৈতন্যের তত্ত্ব জানে গন্ধমাল্য ধূপবস্ত্র অশেষ বিধানে ক্ষীর দধি স্বর্ণনী কপ্পুরতাম্বুল লইয়া চলিলা যত সব অনুকূল সপত্নীকে চলিলা অদ্বৈত মহাপ্রভু রামায়ে নিষেধে ইহা না কহিবা কহু নাইলাচার্য তুমি বলিবা বচন দেখি মোর প্রভু তবে কি বলে তখন গুপ্তে থাকো মুই নন্দন আচার্যের ঘরে নাইলা বলি তুমি করিবা গোচরে সবার হৃদয়ে বৈশে প্রভু বিশ্বম্ভর অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর আচার্যের আগমন জানিয়া আপনে ঠাকুর পণ্ডিত গৃহে চলিলা তখনে প্রায় যত চৈতন্যের নিজ ভক্তগণ প্রভুর ইচ্ছায় সব মিলিলা তখন আবেশিত চিত্ত প্রভুর সবাই বুঝিয়া সশঙ্কে আছেন সবে নীরব হইয়া হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায় উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টায় নারাইষে নারাইষে বলে বারে বারে নারা চাহে মোর ঠাকুর আলো দেখি বারে নিত্যানন্দ জানে সব প্রভুর ইঙ্গিত বুঝিয়া মস্তকে ছত্র ধরিলা তরিত গদাধর বুঝি দেয় কর্পূর তাম্বুল সর্বজনে করে সেবা যেন অনুকূল কেহ পরে স্তুতি কেহ কোনো সেবা করে হেনই সময়ে আসি রামাই গোচরে নাহি কহিতেই প্রভু বলে রামাই রে মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে নাড়াই সে বলি প্রভু মস্তক ঢুলায় জানিয়াও মোরে নাড়া চালয়ে সদায় এথায় রহিলা নন্দনাচার্যের ঘরে মোরে পরীক্ষিতে নাড়া পাঠাইল তোরে আনো গিয়া শীঘ্র তুমি হেথাই তাহানে প্রসন্ন শ্রীমুখে আমি বলিল আপনে আনন্দে চলিলা পুনরামাই পণ্ডিত সকল দ্বৈত স্থানে করিলা বিদিত শুনিয়া আনন্দে ভাসে অদ্বৈত আচার্য আইলা প্রভুর স্থানে সিদ্ধ হইল কার্য দূরে থাকে দণ্ডবধ করিতে করিতে শাস্ত্রীকে আইসে স্তব পড়িতে পড়িতে পাইয়া নির্ভয় পদ আইলা সম্মুখে নিখিল ব্রহ্মাণ্ডে অপরূপ বেশ দেখে জিনিয়া কন্দর্প কোটি লাবণ্য সুন্দর জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর দুই বাহু দিব্য কনকের স্তম্ভ যিনি তহি দিব্য আভরণ রত্নের খিচনি শ্রীবৎস কৌস্তুভ মহামণি শোভে বক্ষে মকর কুণ্ডল জয়ন্তী জয়ন্তীমালা দেখে কোটি মহাসূর্য যিনি তেজে নাহি অন্ত পদ্মে রমা ছত্র ধরয়ে অনন্ত কিবা নখ কিবা মণি না পারে চিনিতে ত্রিভঙ্গে বাজায় বাঁশি হাসিতে হাসিতে কিবা প্রভু কিবা গণ কিবা অলঙ্কার জ্যোতির্ময় বই কিছু নাহি দেখে আর দেখে পড়িয়াছে চারি পঞ্চ ছয় মুখ মহাভয়ে স্তুতি করে নারদাদি সুখ মকর বাহন রথ এক বরাঙ্গনা দণ্ডপর নামে আছে যেন গঙ্গা সমা তবে দেখে স্তুতি করে সহস্রবদন চারিদিকে দেখে জ্যোতির্ময় দেবগণ উলটি আচার্য দেখে চরণের তলে সহস্র সহস্র দেব পড়ি কৃষ্ণ বলে যে পূজার সময়ে যে দেব ধ্যান করে তাহা দেখে চারিদিকে চরণের তলে দেখিয়া সম্ভ্রমে দণ্ড পরনাম ছাড়ি উঠিলা অদ্বৈত অদ্ভুত দেখি বড়ি দেখে শতফনাধর মহানাগগণ ঊর্ধ্ববাহু স্তুতি করে তুলি সব ফন অন্তরিক্ষে পরিপূর্ণ দেখে দিব্যরথ গজহংস অশ্বে নিরোধিল বায়ুপথ কোটি কোটি নাগবধূ সজল নয়নে কৃষ্ণ বলি স্তুতি করে দেখে বিদ্যমানে কীতি অন্তরিক্ষে স্থান নাহি অবকাশে দেখে পড়িয়াছে মহারিষিগণ পাশে মহা ঠাকুরাল দেখি পাইলা সম্ভ্রম পতি পত্নী কিছু বলিবার নহে পরম সদয় মতি প্রভু বিশ্বম্বর চাহিয়া অদ্বৈত প্রতি করিলা উত্তর তোমার সংকল্প লাগি অবতীর্ণ আমি বিস্তর আমার আরাধনা কইলে তুমি সুতিয়া আছিল ক্ষীর সাগর ভিতরে নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে আমারে আনিলে সব জীব উদ্ধারিতে যতেক দেখিলে চতুর্দিকে মোর গণ সবার হইল জন্ম তোমারও কারণ যে বৈষ্ণব দেখিতে ব্রহ্মাদি ভাবে মনে তোমা হইতে তাহা দেখিবে সর্বজনে এতে ক প্রভুর বাক্য অদ্বৈত শুনিয়া ঊর্ধ্ববাহু করি কান্দে শাস্ত্রিক হইয়া আজি সে সফল মোর দিন পরকাশ আজি সে সফল হইল যত বিলাস আজি মোর জন্মকর্ম সকল সফল সাক্ষাতে দেখিল তোর চরণ যুগল ঘোষে মাত্র চারি বেদে যারে নাহি দেখে হেন তুমি মোর লাগি হইলা পর থেকে মোর কিছু শক্তি নাহি তোমার করুণা তোমা বই জীব উদ্ধারিব কন জনা বলিতে বলিতে প্রেমে ভাসেন আচার্য প্রভু বলে আমার পূজার কর কার্য পাইয়া প্রভুর আজ্ঞা পরমহরিষে চৈতন্য চরণ পূজে অশেষ বিশেষে প্রথমে চরণ দুই সুবাসিত জলে শেষে গন্ধে পরিপূর্ণ পাদপদ্মে ঢালে চন্দনে ডুবাই দিব্য তুলসী মঞ্জরি অর্ঘের সহিত তিলা চরণ পরি গন্ধ পুষ্প ধূপদীপ পঞ্চোপাচারে পূজা করে প্রেম জলে বহে অশ্রুধারে পঞ্চশিখা জালি পুনঃ করেন বন্দনা শেষে জয় জয়ধ্বনি কর এ ঘোষণা করিয়া চরণ পূজা ষোড়শোপচারে আর বার দিলা মাল্য বস্ত্র অলঙ্কারে শাস্ত্রদৃষ্টে পূজা করি পটল বিধানে এই শ্লোক পড়ি করে দণ্ড পর নামে নম ব্রহ্মণ্য দেবায় কো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই শ্লোক পড়ি আগে নমস্কার করি শেষে স্তুতি করে নানা শাস্ত্র অনুসারী জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর জয় জয় ভকত বচন সত্যকারী জয় জয় মহাপ্রভু মহাবতারী জয় জয় সিন্ধুসুতা রূপ মনোরম জয় জয় শ্রীবৎস কৌস্তুভ বিভূষণ জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন জয় জয় জয় সর্বজীবের শরণ তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি নারায়ণ তুমি মৎস্য তুমি কুর্ম তুমি সনাতন তুমি সে বরাহ প্রভু তুমি সে বামন তুমি করো যুগে যুগে বেদেরও পালন তুমি রক্ষ কুলহন্তা জানো কি জীবন তুমি গুহ বরদাতা অহল্লামোচন তুমি সে প্রহ্লাদ লাগি কইলে অবতার হিরণ্য বধিয়া নর সিংহ নাম যার সর্ববেদ চূড়ামণি তুমি দ্বিজরাজ তুমি সে ভজন কর নীলাচল মাঝ তোমার এসে চারি বেদে ভুলে অন্বেষিয়া তুমি এথা আসি রহিয়াছ লুকাইয়া লুকাইতে বড় প্রভু তুমি মহাবীর ভক্তজনে কর এ বাহির সংকীর্তন আরম্ভে তোমার অবতার অনন্ত ব্রহ্মাণ্ডে তোমা বই না হিয়ার এই তোর দুইখানি চরণ কমল ইহার সে রসে গৌরী শঙ্কর বিহবল এই সে চরণ রমা সেবে এক মনে ইহার সে যশ গায়ে বদনে এই সে চরণ ব্রহ্মা পূজয় সদায় শ্রুতিস্মৃতি পুরাণে ইহার যশ গায় সত্যলোক আক্রমিল এই সে চরণে শির ধন্য হইল ইহার অর্পণে এই সে চরণ হইতে গঙ্গা অবতার শঙ্কর ধরিলা শিরে মহাবেগজার যার কোটি বৃহস্পতি যিনি অদ্বৈতের বুদ্ধি ভালো মতে জানে সেই চৈতন্যের শুদ্ধি বর্ণিতে চরণ ভাসে নয়নের জলে পড়িলা দীঘল হই চরণের তলে সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চরণ তুলিয়া দিলা অদ্বৈত মাথায় চরণ অর্পণ শিরে করিলা যখন জয় জয় মহাধ্বনি হইল তখন অপূর্ব দেখিয়া সবে হইলা বিহবল হরি হরি বলি সবে করে কোলাহল গড়া গড়ি যায় কেহ মাল সাট মারে কারো গলা ধরি কেহ কান্দে উচ্চস্বরে সস্ত্রীকে অদ্বৈত হইলা পূর্ণ মনোরথ পাইয়া চরণ শিরে পূর্ব অভিমত অদ্বৈতের আজ্ঞা কইল প্রভু বিশ্বম্বর আরে নাড়া আমার কীর্তনে নৃত্য কর পাইয়া প্রভুর আজ্ঞা অদ্বৈত গোসাই নানা ভক্তিযোগে নৃত্য করে সেই ঠাই উঠিল কীর্তন ধ্বনি অতি মনোহর নাচেন অদ্বৈত গৌর চন্দ্রের গোচর ক্ষণে বা বিশাল নাচে ক্ষণে বা মধুর ক্ষণে বা দর্শনে তৃণ ধর এ প্রচুর ক্ষণে ঘুরে ওঠে ক্ষণে পরিগরি যায় ক্ষণে ঘনশ্বাস ছাড়ি ক্ষণে মূর্ছা পায় যে কীর্তন যখন শুনয়ে সেই হয় একভাবে স্থির নহে আনন্দে নাচয় অবশেষে আসি সবে রহে দাস্যভাবে বুঝন না যায় সেই অচিন্ত প্রভাবে ধাইয়া ধাইয়া যায় ঠাকুরেরও পাশে নিত্যানন্দ দেখিয়া ভ্রু কুটি করে হাসে হাসি বলে ভালো হইল আইলানি তাই এতদিন তোমার না গালে নাহি পাই যাইবে কোথায় আজি রাখি বান্ধিয়া ক্ষণে বলে প্রভু ক্ষণে বলে মা তালিয়া অদ্বৈত চরিত্রে হাসে নিত্যানন্দ রায় এক মূর্তি দুই ভাগ কৃষ্ণের লীলায় পূর্বে বলিয়াছি নিত্যানন্দ নানা রূপে চৈতন্যের সেবা করে অশেষ কৌতুকে কোন রূপে কহে কোন রূপে করে ধ্যান কোন রূপে ছত্রসজ্জা কোন রূপে গান নিত্যানন্দ অদ্বৈতে অভেদ করি যেন এই অবতারে জানে যত ভাগ্যবান যে কিছু কলহলীলা দেখ দোহার সেসব অচিন্ত রঙ্গ ঈশ্বর ব্যবহার এ দুয়ের প্রীতি যেন অনন্ত শঙ্কর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর যে না বুঝি দোহার কলহ পক্ষ ধরে একে বন্দে আরে নিন্দে সেই জনমরে অদ্বৈতের নৃত্য দেখি বৈষ্ণব সকল আনন্দ সাগরে মগ্ন হইলা বিহল হইল প্রভুর আজ্ঞা রহিবার তরে ততক্ষণে রহিলেন আজ্ঞা শিরে আপন গলার মালা অদৈতেরে দিয়া বর্মা গো বর্মা গো ন হাসিয়া শুনিয়া অদ্বৈত কিছু না করে উত্তর মাগো মাগো পুন পুন বলে বিশ্বম্ভর অদ্বৈত বলে আর কি মাগিমু বর যে বর চাহিলু তাহা পাইলু সকল তোমারে সাক্ষাৎ করি আপনে নাচিলু চিত্তের অভিষ্ট যত সকল পাইলু কি চাহিমু প্রভু কিবা শেষ আছে আর সাক্ষাতে দেখিলু প্রভু তোর অবতার কি চাহিমু কিবা নাহি জানো আপনে কিবা নাহি দেখো তুমি দিব্য দর্শনে মাথা ঢুলাইয়া বলে প্রভু বিশ্বম্বর তোমার নিমিত্তে আমি হইল গোচর ঘরে ঘরে করিমু কীর্তন পরচার মোর যশে নাচে যেন সকল সংসার ব্রহ্মা দাদি যারে তপ করে হেন ভক্তি বিলাই মু বলিল তোমারে অদ্বৈত বলে যদি ভক্তি বিলাইবা স্ত্রী শূদ্র আদি যত মূর্খেরে সে দিবা বিদ্যাধন কুলাদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যে যে জন বাধে সে পাপিষ্ট সব দেখি মরুক পড়িয়া আচণ্ডাল নাচুক তোর নাম গুণ গায়া অদ্বৈতের বাক্য শুনি করিলা হুঙ্কার প্রভু বলে সত্য যে তোমার অঙ্গীকার এসব বাক্যের সাক্ষী সকল সংসার মূর্খ নিচে প্রতিকৃপা হইল তাহার চণ্ডালাদি নাচয়ে প্রভুর গুণগানে ভট্টমিষ্ট চক্রবর্তী সবে নিন্দা জানে গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি কারো বুদ্ধিনাশ নিত্যানন্দ নিন্দা করে যাইবে কোনাশ অদ্বৈতের বলে প্রেম পাইল জগতে এ সকল কথা কহি মধ্যখণ্ড হইতে চৈতন্য অদ্বৈত যত হইল প্রেম কথা সকল জানেন সরস্বতী জগন মাতা সেই ভগবতী সর্বজনের জুয়ায় অনন্ত হইয়া চৈতন্যের যশ গায় সর্ববৈষ্ণবেরূপায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার শস্ত্রীকে আনন্দ হইলা আচার্য গোসাই অভিমত পাই রহিলেন সেই ঠাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান ইতি চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সদ্বৈত মিলনম নাম ষষ্ঠ অধ্যায়